প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গায়ে গুণগান প্রাণ খুলে গায় আমরাও বাড়ি তালা হামদে বাড়ি তালা হামদে বাড়ি তালা হামদে বাড়ি তালা হামদে বাড়ি তালা আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ দিবসে আলোয় ভাসাও রাতে প্রেমায় ডুবাও হাসি গান কান্না তোমারি ফুলেরই পাপড়ি ছুঁয়ে পরে মন সিজদাই নুয়ে যত দান সব তো তোমারি দিবসে আলোয় ভাসাও রাতে প্রেম মায়ায় ডুবাও হাসি গান কান্না তোমারি ফুলেরি পাপড়ি ছুঁয়ে পরে মন সিজদাই নুয়ে যত দান সব তো তোমারি নিখিল জাহান গাই গুণ গান প্রাণ খুলে গাই আমরাও বাড়ি তালা হামদে বাড়ি তালা হামদে বারি তালা হামদে বারি তালা হামদে বারি তালা আল্লাহ অল্লাহ অল্লাহ অল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ তুমি ধন সম্মান বাড়াও আমিরকে ফকির বানাও ক্ষমতা সব তো তোমারি রিজিকে দু হাত ভরাও দুঃখীকে তুমি হাসাও করুণা সব তো তোমারই তুমি ধন সম্মান বাড়াও ফকিরকে আমির বানাও ক্ষমতা সব তো তোমারই রিজিকে দুহাত ভরাও দুঃখীকে তুমি হাসাও করুণা সব তো তোমারই নিখিল জাহান গায়ে গুণগান প্রাণ খুলে গায় আমরাও বাড়ি তালা হামদে বাড়ি তালা হামদে বাড়ি তালা হামদে বাড়ি তালা হামদে বারি তালা আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ কলরা